السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় দর্শক রেসালাতুল হাদিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাহি বুখারির কিতাবুল ইমান থেকে আমরা আজও আপনাদের সামনে বেশ কিছু হাদিস উপস্থাপন করব এবং সেগুলোর উপর সংক্ষিপ্ত আলোচনা ও শিক্ষা নিয়ে আমরা আপনাদের সাথে দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস শেয়ার করব ইনশাআল্লাহ আল্লাহর কাছে শুরুতেই দোয়া করছি তিনি যেন আমাদের জ্ঞান বৃদ্ধি করে দেন আমাদের ইমান বৃদ্ধি করে দেন আমাদের আমল বৃদ্ধি করে দেন এবং আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করেন আমরা শুরুতেই যেই শিরোনাম থেকে আজকে হাদিস নেব সেটি হচ্ছে বাবু ইত্তেবা উল জানা ইজ মিনাল ইমান বাব ইত্তেবা উল জানা ইজ মিনাল ইমান জানাজার পিছে পিছে যাওয়া ইমানের কাজ ইমানের অন্তর্ভুক্ত এ প্রসঙ্গে পরিচ্ছেদ এখানে যে হাদিসটি ইমাম বুখারি নিয়ে এসছেন সেটি আমরা বলছি তার ভাষায় قال البخاري رحمه الله حدثنا أحمد بن عبد الله ابن علي المنجوفي قال حدثنا روح قال حدثنا عوف عن الحسن ومحمد عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من اتبع جنازة مسلم إيمانا واحتسابا وكان معه حتى يصلى عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقيراطين كل قيراط مثل أحد ومن صلى عليها ثم رجع قبل أن تدفن فإنه يرجع بقيراط تبعه أثمان المؤذن قال حدثنا عوف عن محمد عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم نحوه ইমাম বুখারি রাহমাহুল্লাহ তার সনদে আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির জানাজার অনুগমন করে অনুসরণ করে ইমানের সাথে এবং সওয়াবের আশায় আর সালাত জানাজা আদায় হওয়া পর্যন্ত ও দাফন কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত সেই জানাজার সাথে থাকে তাহলে সে দুই কি রাত সওয়াব নিয়ে ফিরবে প্রত্যেক কি রাত হল অহুদ পর্বতের মতো বিশাল আর যে ব্যক্তি শুধু তার জানাদার সালাত আদায় করল তারপর দাফন সম্পন্ন হওয়ার পূর্বেই সে চলে আসলো সে এক কি রাত সওয়াব নিয়ে ফিরবে হাদিসে পর্যন্ত শেষ ওসমান আল মুআ রাহমাহুল্লাহ তিনি সনাদের একজন ব্যক্তি তিনি বলেন যে আবু হুরার রাজি আল্লাহ তাল্লাহর সূত্রে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অনুরূপ হাদিস বর্ণনা করেছেন এটা আরেকটা সানাদ সেখানে তিনি অনুরূপ আরেকটা হাদিস বর্ণনা করেছেন এ হচ্ছে সরল বাংলা অনুবাদ এখানে আমরা যেটা লক্ষ্য করছি রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইত্তেবাউল জানাজা যেটাকে অত্যন্ত বড় ধরনের সন্না এবং ফেতরার কাজ হিসাবে তিনি অন্য হাদিসে উল্লেখ করেছেন ভালো কাজ হিসাবে পুণ্যের কাজ হিসাবে তিনি উল্লেখ করেছেন এখানে দুটো বিষয় আমরা দেখি এক যে এই কাজটি এটা ইমানের অংশ তার মানে কাজকে ইমানের মধ্যে ঢুকে দেওয়া হলো যারা বলছেন কাজ মানে শুধু বিশ্বাস তাদের কথা এর সাথে মিলছে না ইমান মানে শুধু বিশ্বাস নয় ইমান মানে বিশ্বাস স্বীকৃতি এবং আমল তাহলে ইমানকে শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না করে ইমানকে ইমানের মধ্যে আমলের সংযোজন করা বা আমলকে ইমানের অংশ বানানো এগুলোই আমরা ইমাম বুখারির এই অধ্যায়গুলো এবং অধ্যায়ের হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারছি স্পষ্টভাবে তাহলে ইত্তেবাউল ইজ বা জানাজার পিছে পিছে যাওয়া জানাজার সঙ্গী হওয়া কারো লাশ জানাজা জানাজার নামাজ পড়া দাফন কাজ ইত্যাদি পর্যন্ত তার সঙ্গী হওয়ার একটা গুরুত্ব এবং তার ফজিলাত ও মর্যাদা এবং এটা যে বহু পুণ্যের কাজ এটা যে ইমানের একটা অন্তর্ভুক্ত বিষয় সে বিষয়গুলো কিন্তু এই হাদিসের মাধ্যমে আমাদের সামনে অত্যন্ত স্পষ্টভাবে প্রকটিত হয়েছে আর এখানে রাসুল সাল্লাহ সাল্লাম দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটি হচ্ছে এখানে রাসুল সাল্লা সাল্লাম যারা জানাজার পাশাপাশি চলে তাদেরকে দুভাগে বিভক্ত করেছেন এবং তাদের জন্য দুরকমের ফজিলত এবং সাহস সাব্যস্ত করেছেন এক প্রকার যারা একদম শুরু থেকে দাফনের শেষ পর্যন্ত জানাজার সাথে থাকে মুসলিম মৃত ব্যক্তির লাশের সাথে থাকে সেখানে তারা সালাতুল জানাজা আদায় করে এবং সেখান থেকে কবরস্থানে লাশ দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করে তাদের জন্য সওয়াব বলেছেন যে দুই কেরাত দুই কেরাত কিরাত এটা আরবি শব্দ এটা একটা পরিমাণকে বোঝায় কিন্তু এখানে হাদিসের মধ্যে কিরাতের পরিমাণটা কতটুকু সেটা রাসুল সাল্লাহ সাল্লাম উল্লেখ করে দিয়েছেন তিনি বলেছেন কুল্লু কিরাতিন মেতলু ওহদিন অহুদ পাহাড়ের পরিমাণ বিশাল এক সওয়াব তার অর্জিত হবে অনেক সব তার অর্জিত হবে এটা হাত দিয়ে আমরা দেখাতে পারবো না রাসুল সাল্লাহ সাল্লাম তিনি নিজেই অহুদ পাহাড়ের কথা যেহেতু উল্লেখ করেছেন অহুদ তো আমাদের হাত দিয়ে আমরা যতটুকু দেখাই তার থেকে অনেক বড় এবং এই অহুদ পাহাড় মদিনায় অবস্থিত আমরা সকলে জানি যেখানে অহুদের যুদ্ধ হয়েছিল তার পাদদেশে সেই বিশালকার অহুদ পাহাড়ের মতো এত বিশাল সব তার অর্জিত হবে এটা হচ্ছে এক কেরাত আর বলা হয়েছে যে যিনি সালাতুল জানাজায় অংশগ্রহণ করবেন এবং দাফন পর্যন্ত থাকবেন তার দুই কেরাত সবাবর্জিত হবে এটা হলো প্রথম প্রকার দ্বিতীয় প্রকার হলো ওই ব্যক্তি যে সালাতুল জানাজায় অংশগ্রহণ করল সালাতুল জানাজা অংশগ্রহণ করার মানেই হচ্ছে লাশের সাথে কিছুক্ষণ অবস্থান করা এবং সালাতুল জানাজা অংশগ্রহণ করার অর্থই হচ্ছে এত্তেবাউল জানাজার একটা পার্ট বা একটা অংশে সে অংশগ্রহণ করল তো সুতরাং ইত্তেবাউল জানাজার যে মূল পর্বটা তার সাথে দ্বিতীয় প্রকার লোকেরও একটা সংযোগ আছে কিন্তু তিনি সার্বক্ষণিক ছিলেন না তিনি দাফনের আগে চলে আসলেন তিনি সালাতুল জানাজা আদায় করলেন তার আগেই দাফন করার আগেই তিনি চলে আসলেন ফলে তার জন্য পুরো সবটা হবে না তার জন্য এক কিরাত ফাইন্না হুইয়ার যাও বেকিরাতিন কিরাতিন তিনি ফিরে আসবেন এক কিরাত সওয়াব নিয়ে আল্লাহর কাছ থেকে এক কিরাত সওয়াব নিয়ে তিনি ফিরে আসলেন তো এখানে এই হাদিসের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন যে তাহলে যে ব্যক্তি দাফন পর্যন্ত থাকলো শেষ পর্যন্ত থাকলে দুই কিরাত আর শেষের এক কিরাত মিলে তিন কিরাত অর্জিত হলো কিন্তু হাজার যিনি সাহিব খারির সরা গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাথুল বাড়িতে তিনি বলেছেন যে না এখানে প্রথমোক্ত ব্যক্তির জন্য তিন কিরাত নয় দুই কিরাত আর শেষোক্ত ব্যক্তির জন্য এক কিরাতই থাকবে অর্থাৎ সওয়াবটা এখানে শেষোক্ত ব্যক্তি যেহেতু অর্ধেক আমল করেছে এই জন্য তার জন্য অর্ধেক সওয়াব আর যিনি ফুল থাকলেন তার জন্য ডাবল সব তথা দুই কিরাত থাকবে এটাকে যোগ করে তিন কিরাত বানানোর আসলে দলিল এই হাদিস থেকে পাওয়া যায় না এই হাদিসটি আরেকটা সনদেয় যেটা ওসমান আল মুআদ্দিন তার কাছ থেকে বর্ণনা করা হয়েছে সেটি ইমাম বুখারি নিজেই উল্লেখ করেছেন এ হচ্ছে বাবু এত্তেবাউল জানায়জ মিনাল ইমানের একটি মাত্র হাদিস এরপরে দ্বিতীয় আরেকটি পরিচ্ছেদ ইমাম বখারি উল্লেখ করেছেন এটা ছত্রিশ নম্বর পরিচ্ছেদ বাবু খাউফিল মুকমেনে মিন আইয়াহবাত আনালু ওয়াহুয়ালায়াশউর বাবু খাউফিল মুকমেন অথবা খাউফুল মুকমেন মিন আইয়াহবাত আনালুহু ওয়াহুয়ালায়াশউর যে বুঝতে পারছে না উপলব্ধি করতে পারছে না এই অবস্থায় আমল নষ্ট হয়ে যাওয়ার যে একটা ভয় মমেনের মধ্যে কাজ করে সে পরিচ্ছেদ অর্থাৎ অজান্তে বা উপলব্ধি না করা অবস্থায় মোমেনের আমল বিনষ্ট হওয়ার ভয় প্রসঙ্গে পরিচ্ছেদ তাহলে এই পরিচ্ছেদের মধ্যে আলোচনা হবে যে অনেক মমিন হয়তো সে খেয়াল করতে পারছে না সে ভালো আমল করছে কিন্তু এই আমলকে নষ্টকারী অন্য কিছুতে সম্পৃক্ত থাকার কারণে তার যে এই আমলটা বাতিল হয়ে যাচ্ছে সে বুঝতে পারছে না হ্যাঁ এরকম একটা পরিস্থিতি হতে পারে যে সত্যিকারের মোমেন তার ইমান কিন্তু তাকে এই ভয়টা জাগিয়ে দিবে এখানে সেই বিষয়ে একটা হাদিস বর্ণিত হবে কারণ মোমেন যখন জানে যে তার ইমানকে এবং তার আমলকে ধ্বংসকারী অনেকগুলো বিষয় আছে যেটাকে আমরা নওয়াকেদুল ইমান বলি নওয়াকেদুল তৌহিদ নওয়াকেদুল ইসলাম হ্যাঁ নওয়াকিদুদ্দিন দিনকে ধ্বংসকারী ইমানকে ধ্বংসকারী ইসলামকে ধ্বংসকারী তৌহিদকে ধ্বংসকারী একই বিষয়গুলো যেমন শের যেমন কুফর যেমন আল্লাহর দেয়া বিধানের ব্যাপারে কোনো সংশয় ইত্যাদি আর অনেকগুলো বিষয় আছে এই যে নওয়াকদুল ইসলাম এগুলো ইমানকে ইসলামকে আমলকে ধ্বংস করে ফলে একজন সত্যিকার মোমেন সে সজাগ থাকবে না জানি তার আমল কোনো নষ্ট হয়ে যায় ফলে সে অধিক সতর্কতামূলক অবস্থানে নিজেকে ধরে রাখতে পারবে এটা এটা ইমানের আলামত সুতরাং ইমাম বুখারি রহমাহুল্লাহ যেহেতু তিনি কিতাবুল ইমান পর্বে অনেক হাদিস নিয়ে এসছেন একটা বাপ বা পরিচ্ছেদ তিনি নিয়ে আসলেন যাতে করে সত্যিকারের প্রকৃত মোমেন ব্যক্তি এই আশঙ্কা সবসময় পোষণ করে অধিক সতর্কতামূলক অবস্থানে নিজেকে রাখার জন্য যে তার ইমান নষ্ট হয়ে যেতে পারে অথচ সে টেরো পেল না এবং এটা তাকে এই এই সতর্কতা তাকে ইমানের মধ্যে আসলে ধরে রাখবে আর যে ব্যক্তি নিশ্চিন্ত হয়ে গেছে আরে আমি তো ইমান এনেছি আমি তো আমার ইমান টিকেই থাকবে কে ধ্বংস হবে ধ্বংসই হবে না এরকম একটা নিশ্চিন্ত ভাব যাদের মধ্যে কাজ করে মূলত তারাই একটা ঝুঁকিতে পড়ে যায় তারাই অনেক সময় ইমান হারা হয়ে যায় আজকে আমরা মুসলিম সমাজে দেখতে পাচ্ছি ফলে বিশাল একটা অংশ মনে করে আমি একবার ইমান যখন এনেই ফেলেছি অতএব নামাজ না পড়লেও কিছু যায় আসে না অথবা রোজা না রাখলেও সমস্যা নাই আল্লাহর প্রতি তো আমার ইমান একটা আছেই রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি আমার ইমান আছেই অতএব এই শিরোনাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমাদেরকে উপলব্ধি ঘটায় যে এত নিশ্চিন্ত হওয়ার কোন সুযোগ নেই বরং প্রকৃত মোমেন সে একটা আশঙ্কার মধ্যে থাকবে ফলে সে সতর্কতামূলক অবস্থানে নিজেকে নিয়ে যাবে ইমাম বুখারি বলছেন ওকালা ইব্রাহিম আত্তাইমিউ ما عرضت قولي على عملي إلا خشيت أن أكون مكذبا ইব্রাহিম তেইমি তিনি একজন প্রখ্যাত স্কলার ছিলেন তিনি বলেন রাহমাহুল্লাহ আমি আমার আমলের সাথে আমার কাউলকে যখন উপস্থাপন করি অর্থাৎ কম্পেয়ার করি তুলনা করি তখন আমার আশঙ্কা হয় তখনই আশঙ্কা হয় যে না জানি আমি মিথ্যাবাদী হয়ে যাই অর্থাৎ কথা এবং কাজের মধ্যে উনি একটা তুলনা করেন চমৎকার একটা বিষয় একজন মমিনে তাই করা উচিত যে আমার কথাগুলো আমার কাজের সাথে ঠিক আছে কিনা সঙ্গতিপূর্ণ কিনা নাকি আমার কথা একরকম হচ্ছে কাজ আরেক রকম হচ্ছে তো তখন যেহেতু একজন মানুষ আমরা যে যত উচ্চ পর্যায়ে থাকি না কেন ফলে যখন কোনো অসঙ্গতি দেখা দেয় তখন আমাদের মধ্যে আশঙ্কা চলে আসা উচিত যে আমি তো মিথ্যাবাদী হয়ে যাচ্ছি কারণ একরকম কথা বলছি কাজ আরেক রকম করছি আর এই কম্পেয়ার করার কারণে তাহলে পরবর্তীতে কি হবে আমি নিজেকে সংশোধন করে নেব ফলে এই যে আশঙ্কাটা ইব্রাহিম আত্মাইমি রাহেমাহুল্লাহ তিনি উল্লেখ করলেন এটাই মোমেনের স্ট্যান্ড হওয়া উচিত তিনি বলছেন কি আমি আমার আমলের সাথে যখনই আমার কথার একটা তুলনা করি একটা কথাকে উপস্থাপন করি তখনই আমি আশঙ্কা করি যে না জানি আমি মিথ্যাবাদী বনে যাই মিথ্যাবাদী হয়ে যাই এটা তার ইমানের আলামত এবং তার সতর্কতামূলক অবস্থানের দিকে তাকে পরিচালনাকারী একটা বিষয় ওকালা ইবনু মুলাইকা ইবনু আবি মুলাইকা أدركت ثلاثين من أصحاب النبي صلى الله عليه وسلم كلهم يخاف النفاق على نفسه ما منهم أحد يقول إنه على إيمان جبريل وميكائيل ابن أبي মুলাইকা আরেকজন প্রখ্যাত স্কলার ছিলেন ইমাম বোখারি বলছেন তিনি বলেছেন যে আমি অতএব তিনি তাবে ইবন আবু মুলাইকে বোঝা যাচ্ছে যেহেতু তিনি বলেছেন আমি ত্রিশ জন সাহাবিকে পেয়েছিলাম যারা সাহাবিকে পান যে স্কলার অথচ রাসুসাল্লাহ সাল্লামকে না পান তিনি হচ্ছেন তাবেআই এই তাবেআই অত্যন্ত বড় মাপের স্কলার তিনি বলেছেন আমি নবী সাল্লা সাল্লাম সাহেব এর সাহাবিদের মধ্য থেকে ত্রিশ জনকে পেয়েছিলাম প্রত্যেকেই ভয় করতেন আশঙ্কা করতেন ভয় করতেন মানে এই ভয় তাদের মধ্যে ছিল যে না জানি তিনি মুনাফেক কি করে ফেলেছেন না জানি তিনি নেফাকের মধ্যে ঢুকে গিয়েছেন না জানি তিনি নেফাকের মধ্যে পড়ে গিয়েছেন ইয়ে কুল্লুহুম নেফাক তাদের মধ্যে একজনের কথা বলতেন না ইন্নাহু আলা ইমানি জিব্রিল যে তিনি জিব্রিলের ইমানের মতো ইমানের উপর আছেন ও মিকাইল অথবা মিকাইলের ইমানের মতো ইমানের উপর আছেন অর্থাৎ নিজেদের ইমানকে জিব্রিল এবং মিকাইল ফেরেস্তা যারা কখনো ভুল করেন না তাদের সংশোধনের প্রয়োজন নাই কারণ তারা ভুল করেন না আল্লাহ তালা তাদের মধ্যে ভুলের সেই মাদ্দা সেই উপকরণ রাখেননি তার তাদেরকে আল্লাহ তালা এমনভাবে তৈরি করেছেন তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা সেটাই করেন আল্লাহ যে নির্দেশ দেন তা তারা কখনো নাফরমানি করতে পারে না তারা অবাধ্য আল্লাহর অবাধ্য হতে পারেন না ফলে তাদের ইমানটা হচ্ছে একটা মডেল যেখানে কোনো ধরনের ত্রুটি নেই ত্রুটিমুক্ত ইমান ফেরেস্তাদের ইমান তো সাহাবাদের অবস্থা এমন ছিল যে তারা এবনা আবু মোলাইকার বক্তব্য অনুযায়ী যে তারা নিজেদের ব্যাপারে কথা কাজের ক্ষেত্রে কম্পেয়ার করে তারা মাঝে মাঝে নিজেদেরকে নেফাকের আশঙ্কার মধ্যে ফেলে দিতেন কারণ মানবীয় ত্রুটির কারণে দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু বেমিল হয়ে যাচ্ছে ফলে ইমান তারা যেহেতু সত্যিকার ইমানদার ছিলেন সিনসিয়ার মুসলিম ছিলেন ফলে তারা এরকম একটা আশঙ্কার মধ্যে পড়ে যেতেন তাদের কেউ কথা বলতেন না যে আমার ইমানটা এর ব্যাপারে আমি খুবই নিশ্চিত অতএব আমার ইমানটা জিব্রিল এবং মিকাইলের ইমানের মত ওয়ুদ কারুয়ানিল হাসান মা খাফাহ ইল্লা মোমেন ওলা আমিনাহ ইল্লা মুনাফেক হাসান আল বসরি রাহেমাহুল্লাহ তিনিও একজন জলিউল কাদার তাবে ছিলেন তার কাছ থেকে এটা উল্লেখ করা হয়েছে যে মা খাফাহ ইল্লা মেন দুটো হতে পারে যে আল্লাহকে ছাড়া আর মানে শুধু আল্লাহকে ভয় করে আর কেউ আল্লাহকে ভয় করে না অন্যরা আল্লাহকে আসলে ভয় করে না যে মমিন নয় সে আল্লাহকে ভয় করে না ভয় করলে তো সে মমিনই হতো অতএব মমিনই শুধু আল্লাহকে ভয় করে এবং আল্লাহর ব্যাপারে নিশ্চিন্ত থাকে শুধু মুনাফিক যে আল্লাহ তাকে শাস্তি দিবেন না অথবা আল্লাহ আমাকে জান্নাতি দিবেন এরকম নিশ্চিন্ত থাকে শুধু মুনাফিক এটা হচ্ছে একটা অর্থ আরেকটা অর্থ হতে পারে মা খাফাহু আই মা খাফা নেফাকা ইল্লা মুমিন যে নিজের ব্যাপারে নেফাকের আশঙ্কা মুক্ত এটা যে থাকে সে মোমেন নয় আর যে মোমেন সে নিজের ব্যাপারে আশঙ্কা মুক্ত থাকে না নেফাক আশঙ্কা মুক্ত থাকে না নেফাক মানে কর্মে এবং কথায় বেমিল তো মোমেন প্রকৃত পক্ষে নিজের ব্যাপারে নেফাকের ব্যাপারে সবসময় একটা আশঙ্কার মধ্যে থাকে না জানি কোনো ভুল হয়ে গেল না জানি কোনো বেমিল হয়ে গেল না জানি আমি নেফাকের মধ্যে পড়ে গেলাম না জানি আমি মুনাফেক হয়ে গেলাম ফলে অতিরিক্ত সতর্কতা সে অবলম্বন করে তার ইমান রক্ষা করার ব্যাপারে ওলা আমিনাহু ওলা আমিনা নেফাক ইল্লা মুনাফেক মুনাফিক ব্যক্তি মনে করে আমি মুনাফেক নই মুনাফিক ব্যক্তি মুনাফেক না হওয়ার ব্যাপারে নিশ্চিত থাকে সে মনে করে যে আমি নেফাক মুক্ত অথচ সে মুনাফেক কোনো মুনাফেক নিজেকে নেফাকের মধ্যে যুক্ত অথবা নেফাকের মধ্যে রয়েছে বলে বিশ্বাস করবে না আপনি যে কোনো মুনাফিককে জিজ্ঞেস করে দেখবেন সে বলবে না আমি ভালো মানুষ আমার কোনো নেফাক নয় আমার কথা এবং কাজে সব ঠিক আছে অথচ তারই সবচেয়ে ভুল কথা এবং কাজের মধ্যে এবং মুনাফিকের যে আলামতগুলো সেগুলো তার মধ্যে পাওয়া যায় অথচ সে সেটা স্বীকার করে না একথা হাসান আল বসরি বলেছেন ওয়ামা ইউহদার মিনাল এসরারে على النفاق والأسيان من غير توبة لقول الله تعالى ولم يصروا على ما فعلوا وهم ইয়ালামুন ইমাম বুখারি এই অংশটাকে বাবের অংশ হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন আরো এই পরিচ্ছেদ যে তওবা না করে পরস্পর লড়াই করা ও পাপাচারে লিপ্ত হওয়া থেকে সতর্ক থাকা তওবা না করে পরস্পর লড়াই করা ও পাপাচারে লিপ্ত হওয়ার ব্যাপারে সতর্ক থাকা প্রসঙ্গে পড়েছেন এবং এ ব্যাপারে আল্লাহ তালার বাণী কি কারণ আল্লাহ তালা বলেছেন ওলাম ইউসির তারা অর্থাৎ মোত্তাকিরা যা করে ফেলে জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না মোত্তাকিরা যা করে ফেলে জেনে শুনে তা পুনরাবৃত্তি করে না তো এখানে ইমাম বুখারি রাহমাহুল্লাহ দুটো হাদিস নিয়ে এসেছেন তো তার আগে তিনি বেশ কিছু কোটেশন উদ্ধৃতি দিয়েছেন এই শিরোনামটাকে আরো শক্তিশালীভাবে তিনি পেশ করার জন্য এবং শিরোনাম হাদিস পড়ার আগে পাঠক যেহেতু শিরোনাম থেকে অনেক কিছু আঁচ করতে পারে অনেক কিছু উপলব্ধি তার মধ্যে থাকা প্রয়োজন কারণ আমরা হাদিসগুলো পড়ে শুধু সোয়াব অর্জন করা এটা আমাদের মেন উদ্দেশ্য নয় হাদিসগুলো থেকে শিক্ষা অর্জন করা কোরআন থেকে শিক্ষা অর্জন করা তেলাওয়াতের মেন উদ্দেশ্য হাদিসগুলো থেকে শিক্ষা নেওয়া জীবনে আমাদের কি কি প্রয়োজন এবং কি কি জিনিস করা উচিত কি থেকে বেঁচে থাকা উচিত সেটা জানা আমাদের প্রয়োজন এবং বিশেষ করে কিতাবুল ইমানের মধ্যে যে হাদিসগুলো ইমাম বুখার রহমাহুল্লাহ নিয়ে এসেছেন সেখানের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রতি দৃষ্টিভঙ্গির জন্য তিনি এই কয়েকটি উদ্ধৃতি দিলেন এখানে ইব্রাহিম আত্তাইমির উদ্ধৃতি দিয়েছেন এখানে এবনু আবি মুলাইকা রাহেমাহুল্লার উদ্ধৃতি দিয়েছেন এবং সর্বশেষ হাসান আল বসরি রাহেমাহুল্লা থেকে যে উদ্ধৃতিগুলো দিয়েছেন সেগুলো আমি আলোচনা করেছি প্রিয় দর্শক আমাদের এই আলোচনাগুলো থেকে স্পষ্ট হয়েছে যে মোমিন ব্যক্তি তার নিজের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারে না তার মধ্যে একটা আশঙ্কা কাজ করে যায় ফলে এই আশঙ্কার কারণে সে অতি সতর্কতা মূলক অবস্থানে থাকে যাতে ইমানকে রক্ষা করতে পারে আসুন আমরা নিজেদের এই সংশোধনের মধ্যে নিজেদেরকে রাখি সতর্ক থাকি এবং ইমান যেন কখনো বিপন্ন না হয় ঝুঁকিতে না পড়ে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন